অনেকগুলো বর্ণনা থাকার কারণে এই প্রথম অংশের নাজিলের ব্যাপারে একটি বর্ণনা হল বনতামিম তামিম গোত্রের লোকেরা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে এসেছিল তাদের গোত্রের আমির কে হবেন এই বিষয়ে আলোচনা করার জন্য আলোচনা শুরু হলে পর আবু বকর রাজি আল্লাহানহু প্রস্তাব করলেন কাকা ইবনে হাকিমের নাম আর উমর রাজি আল্লাহানহু প্রস্তাব করলেন আকরা ইবনে হাবিসের নাম দুইজন দুইজনের নাম প্রস্তাব করার পর দুইজনের মধ্যে একটু কথা চলতে চলতে এক পর্যায়ে কথা কাটাকাটির পর্যায়ে চলে গেছে এবং দুইজনই কথার আওয়াজ অনেক উঁচু হয়ে গেছে এই প্রসঙ্গে এই আয়াতগুলো নাজিল হয়েছে প্রধানত এই বর্ণনাটি আমি সবগুলো নাজিলের প্রেক্ষাপট আলোচনা করছি না বরঞ্চ আলোচনায় গেলে পরে কিছু বিষয় চলে আসতে পারে তো এ আয়াত নাজিল হওয়ার পর আবু বকর রাজি আল্লাহ আইনহু উনি উনার কণ্ঠকে একেবারে নিচু করেই ফেললেন আর উঁচু আওয়াজে কথা বলতেন না আর উমর রাবজি আল্লাহানহুর অবস্থা হলো এমন যে উনাকে প্রশ্ন না করা পর্যন্ত উনার কথা বুঝাই যেত না এ তো আস্তে কথা বলতেন সাবিত ইবনে কায়েস উনার কণ্ঠটা এমনি বড় ছিল উঁচু আওয়াজে কথা বলতেন তিনিও ওনার সেই কণ্ঠাকে কণ্ঠকে সংযত করে নিলেন এবং আর উঁচু আওয়াজে কথা বলেন না এটা ছিল সাহাবাই কেরাম রাজি আল্লাহমদের সামনে কোরআনের আয়াত নাজিল হওয়ার পর তাদের আয়াতের প্রতি তাদের যে আমল করার একটা আগ্রহ ছিল এর একটা প্রমাণ কোরআন মজিদের কোন আয়াত নাজিল হলে সাহাবাই কেরাম রাজু আল্লাহ তালানহমদের কারো যদি এর বিপরীত আমল পূর্বে থাকত সাথে সাথে তিনি নিজেকে সংশোধন করে নিতেন করে নিতেন এমন কোন সাহাবাকে খুঁজে পাওয়া যাবে না যারা কোরআনের আয়াত নাজিল হওয়ার পর তারা নিজেরা এই ধরনের কোন সিদ্ধান্ত নিয়েছেন যে সবে মাত্র আয়াত নাজিল হলো আমি দীর্ঘদিন থেকে এইভাবে অভ্যস্ত আস্তে আস্তে আমি আমার অভ্যাসটাকে পরিবর্তন করি আমার অবস্থার পরিবর্তন আস্তে আস্তে করি এই ধরনের কথা একজন সাহাবার কাছ থেকেও কেউ খুঁজে পাবে না তাদের অবস্থা ছিল এমন কোরআন মজিদের আয়াত নাজিল হওয়ার সাথে সাথে তারা শুধু বলতেন স্বামী আয়না ও আতো আয়না আমরা শুনলাম এবং মেনে নিলাম সাহবাইকেরাম রাজি আল্লাহ তালানহম গোটা উম্মতে মুসলিমার জন্য তারা হলেন আদর্শ ইমানের ব্যাপারে আনুগত্যের ব্যাপারে তারা যেইভাবে ইমান এনেছিলেন যেইভাবে রাসুল্লাহ সাল্লাইসাল্লামের আনুগত্য করেছিলেন এই ব্যাপারে সমগ্র মুসলিম মিল্লাতের জন্য সাহাবাই কারাম রাজু আল্লাহ তালাহমগণ হলেন আদর্শ তারাই প্রকৃত পক্ষে সঠিকভাবে ইমান এনেছিলেন এবং ইমান আনার পর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে তারা সঠিকভাবে অনুসরণ করেছিলেন রাসুলের পূর্ণ আনুগত্য করেছিলেন এরপরও ওই সাহাবাদেরকে লক্ষ্য করি আল্লাহ পাকসুবাহ এই সুরার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা পেশ করেছেন যে তাদেরকে লক্ষ্য করে এই নির্দেশনা দেওয়ার মাধ্যমে ওনাদের পরে কেয়ামত পর্যন্ত যত মমিন মুসলিম দুনিয়ায় আগমন ঘটবে প্রত্যেকের জন্য এই নির্দেশনাগুলো অপরিহার্য হয়ে গেল এটা শুধুমাত্র ওই সময়ের জন্য শুধু তাদের জন্যই ছিল না সকলের জন্য এটা নির্দেশনা হয়ে গেল আমি আয়াতের দিকে যাচ্ছি যেখানে আল্লাহ পাকসু বাহানাহু তাহারা ঘোষণা করছেন আমানু হে ইমানদারগণ এখানে যে ইমানদারদেরকে সম্বোধন করা হয়েছে সামনে উপস্থিত সেই ইমানদারগণ ছিলেন সাহাবাই কারাম রাজি আল্লাহ এবং এই আহ্বানের মধ্যে সামিল কেয়ামত পর্যন্ত যত মুমিন দুনিয়ায় আসবে সকলের প্রতি এই আহ্বান সকলকে ডাক দিয়ে বলা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সামনে তোমরা অগ্রগামী হইও না আল্লাহ এবং আল্লাহ রাসুলের সামনে তোমরা অগ্রগামী হইও না এগিয়ে যেও না আল্লাহর সামনে অগ্রগামী হওয়া কি শুধু যদি রাসুলের সামনে অগ্রগামী বলা হতো তাহলে বোঝা গেল হতো চলার পথে হতো ওনার সামনে সামনে শুধু হাঁটা হয় কিন্তু আল্লাহর সামনে তো হাঁটা বলতে এটা কি কোনো কিছু বোঝার উপায় আছে বোঝার উপায় নাই এখানে ব্যাপক শব্দে এই আয়াতটি নাজিল করা হয়েছে আল্লাহ পাক সুবাহান মানব জাতির জন্য যেই দিন পাঠিয়েছেন রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম এই দিনের বাস্তব নমুনা যেইভাবে পেশ করেছেন সকল ইমানদার যেন এর মধ্যেই সীমাবদ্ধ থাকে এর চেয়ে নিজেরা যেন অগ্রগামী না হয় কোনো বাড়াবাড়ি না করে আল্লাহ এবং আল্লাহ রাসুল দিনের যেই সীমানা ঠিক করে দিয়েছেন ওই সীমানার ভিতরে যেন থাকে তারা নিজেদের পক্ষ থেকে বাড়িয়ে যেন তারা কিছু না করে আবার সকল কর্মের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল্লু আলাইসাল্লাম যেই নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাগুলো আল্লাহ যেইভাবে দিয়েছেন যতটুকু দিয়েছেন রাসুল্লাহ সাল্লু তার যে সীমানা ঠিক করে দিয়েছেন কতটুকুতেই সীমাবদ্ধ থাকতে হবে নিজের পক্ষ থেকে এর চেয়ে কিছু বাড়ানো কমানো যাবে না ব্যাখ্যা বিশ্লেষণ নিজের পক্ষ থেকে করা যাবে না বুখারিতে একটা হাদিসের অংশে রাসুল্লাহ সাল্লু বলেছেন ধ্বংস হয়ে গেল সেই কারা হল তারা যারা কোন বিষয়ের বিশ্লেষণ করতে করতে এটার গতি গভীরে চলে যায় কোনো বিষয়ের বিশ্লেষণ করতে ব্যাখ্যা করতে করতে তার অতি গভীরে চলে যায় অথচ তার যোগ্যতা নাই তারা হলো মুন্তাপে এরা ধ্বংস হয়ে গেল এটার আরেকটি অর্থ হল যে কোনো বিষয়কে তার সীমা থেকে অতিক্রম করা সীমা লঙ্ঘন করা বিষয়টাকে তার সীমার মধ্যেই না রেখে আরো কিছু প্রশ্ন করে আরো কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে সীমা অতিক্রম করে চলে যাওয়া যারা এমনটি করে তারা ধ্বংস হয়ে গেল আল্লাহ পাক সুবাহ নিজের পক্ষ থেকে মানব জাতির জন্য দিন একমাত্র ইসলামকেই তিনি পেশ করেছেন মনোনীত করেছেন নির্দিষ্ট করে দিয়েছেন সেই ইসলামটা কি সেই ইসলামের বাস্তব নমুনা এই কোরআন মজিদের মধ্যেই সীমাবদ্ধ তিনি এই কোরআন মজিদের মধ্যেই ইসলামের বাস্তব নমুনা পেশ করেছেন এবং সেই ইসলামের বাস্তব রূপ রাসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লামের নিজের কথা কাজ এবং অনুমোদনের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করেছে এর বাইরে যা কিছু আছে সেটা ইসলাম নয় এর বাইরে ব্যাখ্যা বিশ্লেষণ করে যত কোনো কিছুই যদি মানুষ নতুন নতুন এখানে সংযোজন করে বেশি বাড়ায় বা এটাকে কমায় তার নিজের পক্ষ থেকে একটা রূপ দান করার চেষ্টা করে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় যে ব্যক্তি ইসলাম ছাড়া দিন হিসেবে অন্য কিছুকে তালাশ করে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আল্লাহ যেই দিন পাঠিয়েছেন সেটাই হল আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য একমাত্র দিন যার নাম হল ইসলাম أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون তোমরা কি ইসলাম ছাড়া দিন হিসাবে অন্য কিছুর অন্বেষণ করছো অথচ আসমান এবং জমিনে যা কিছু আছে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক وسكت عن أشياء من غير نسيان فلا تبحثوا عنها নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য কিছু কাজকে ফরজ করে দিয়েছেন সেই ফরজ কাজগুলোকে তোমরা অপচয় করো না গুরুত্বহীন করে দিও না ফরজকে ফরজ হিসাবেই তোমরা সেগুলোকে মর্যাদা দিয়ে আমল করো আল্লাহ কিছু বিষয় তোমাদের জন্য হারাম করে দিয়েছেন সেই হারামের সংস্পর্শে তোমরা যাবে না আল্লাহ তার শরীয়তের তার দিনের একটা সীমানা দিয়েছেন তোমরা সেই সীমানা লঙ্ঘন করো না আল্লাহ তার দিনের সীমানা ঠিক করে দিয়েছেন সেই সীমানা তোমরা লঙ্ঘন করো না আল্লাহ ভুলে যাওয়া ছাড়াই জেনে বুঝে কিছু বিষয় অস্পষ্ট রেখেছেন তিনি সেই বিষয়ে ব্যাখ্যা প্রদান করেননি সেই বিষয়গুলো নিয়ে তোমরা গবেষণা করো না আল্লাহ ভুলে যাওয়া ছাড়াই কিছু বিষয় সম্পর্কে তিনি চুপ থেকেছেন সেগুলো ব্যাখ্যা করেন নাই এর অর্থ এটা নয় যে আল্লাহ ভুলে গেছেন এমন নয় তিনি জেনে বুঝে কিছু বিষয় তিনি ব্যাখ্যা করেন নাই তিনি অস্পষ্ট রেখেছেন সেই বিষয়গুলো নিয়ে তোমরা গবেষণা করো না স্পষ্ট নির্দেশ তো আল্লাহ পাক সুভায়ন সুবাহ মানুষের জন্য যেই দিনের সীমানা ঠিক করে দিয়েছেন কেউ যেন এই সীমানা অতিক্রম করে না যায় আল্লাহর সামনে এগিয়ে যাওয়া অর্থ কি এই দিনের সীমানার ভিতরে সীমাবদ্ধ থাকা এর বাইরে এখান থেকে অতিক্রম না করা আল্লাহ পাক মানব জাতির জন্য তাদের জীবন পরিচালনার জন্য যেই বিধি বিধানগুলো দিয়েছেন তার সেই বিধি বিধানগুলো তিনি যেইভাবে দিয়েছেন সেইভাবে সেগুলোর উপর আমল করতে হবে এখান থেকে নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কাটসাপ করা কোন কিছুকে বাদ দেওয়া আবার নতুন কিছু এখানে নিয়ে সংযোজন গোটানোর অধিকার কোন ইমানদারের নাই এখানে সরাসরি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এটা কেউ করতে পারবে না রাসুল উল্লাহ আলাইসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত সেই দিনকে তিনি যেইভাবে নিজে মেনে চলেছেন অন্যকে মানার জন্য যেইভাবে তিনি পেশ করেছেন সেইভাবেই দিনকে মানতে হবে আর সেইভাবেই দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে কেন নিজের পক্ষ থেকে কোনো নতুন পন্থা কোনো কিছু আবিষ্কার করা যাবে না ব্যাখ্যা বিশ্লেষণ করে নিজের পক্ষ থেকে কোনো কিছু আবিষ্কার করা যাবে না এই জন্য এইখানে সরাসরি যে নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশের মধ্যে অত্যধিক ব্যাপকতা আছে এই জন্য আমি শাব্দিক অর্থের মধ্যে সীমাবদ্ধ করে কথাটি বলছি না যে চলার পথে শুধুমাত্র সামনে এগিয়ে যাওয়াই শুধু নিষিদ্ধ করা হয়নি নিষিদ্ধের মধ্যে এটাও সামিল নিষিদ্ধের মধ্যে এটাও সামিল যে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সামনে কেউ যেন অগ্রসর না হয় এবং রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের পরেও উম্মতে মুসলিমার দায়িত্বশীলদের উলুল আমরদের ব্যাপারও একই বিধান বলেই মনে হয় যে একদিন আবু দাদা রাজু আল্লাহ আনহু হজরতে আবু বকর রাজু আল্লাহ আনহুর সামনে সামনে হাঁটছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আবু দাদ্দাকে বললেন তুমি এমন এক ব্যক্তির সামনে তুমি হাঁটছ যিনি ইহকাল এবং পরকালে সম্মানিত তাকে মূলত তিরস্কার করলেন নিষেধ করে দিলেন এর দ্বারা বোঝা যায় যে এই নিষেধাজ্ঞাটা রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামের পরেও উম্মতে মুসলিমার উলিল আমরদের জন্য এই নির্দেশনা প্রযোজ্য এরপর আল্লাহ বলছেন ওয়াক্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ সুবাহান যেইভাবে তার বান্দাদের জন্য দিনকে তিনি পেশ করেছেন সেই দিন মানার জন্য ইমানদারগঞ্জ যেন আল্লাহকেই ভয় করে কেউ যেন তাকে দুনিয়ায় কেউ শাস্তি দিবে বা কোনো অবস্থার প্রেক্ষিতে বাধ্য হয়ে এটা না করে বরং সে আল্লাহকে ভয় করেই যেন আল্লাহর বিধি বিধানগুলো হুকুম কামগুলো মেনে চলে আর আল্লাহকে ভয় করেই যেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের চেয়ে অগ্রগামী না হয় যেমন চলার পথে তেমনি কথা বলার সময়ে তেমনি কার্যক্রমের ক্ষেত্রে সকল ক্ষেত্রেই যেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের অগ্রগামী না হয় এই জন্য যে আল্লাহকে ভয় করে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম হয়তো কখনো কোনো কথা বলছেন তিনি কথাটা যতটুকু বলছেন এতটুকু তিনি যদি সন্তুষ্ট না থাকে আরো বেশি প্রশ্ন করতে থাকে ওটা নিষেধ করে দেওয়া হয়েছে হয়তো তিনি এখন প্রয়োজন মনে করেননি প্রয়োজন হলে তিনি বলবেন এই জন্য যারা বেশি বেশি প্রশ্ন করতেন তিনি তাদেরকে বন ইসরায়েলের ব্যাপারে সতর্ক করে দিতেন যে বন ইসরায়েলের লোকেরা মুসা আলাহ ইসলামকে এইভাবেই তারা প্রশ্ন করত আর তাদের প্রশ্নের কারণেই আল্লাহ তাদের প্রতি দিনকে কঠোর করে দিয়েছিলেন যা পালন করা তাদের জন্য সহজ ছিল না এই দিনের ব্যাপারে বেশি বেশি প্রশ্ন থেকে বিরত থাকার জন্য রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম নির্দেশ দিতেন কারণ বেশি প্রশ্নের কারণে হতে পারে আল্লাহর পক্ষ থেকে এমন একটা বিষয় এমন কোন বিধান চলে আসবে যেটা পালন করা কঠিন হয়ে যাবে এজন্য এখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সময়ে যেইভাবে এভাবে কঠিন হয়ে যাওয়ার মতো কোনো বিধান আসার সুযোগ ছিল এই জন্য এটা নিষেধ করে দেওয়া হয়েছে কিন্তু এই কথাটা সকল সময়ের জন্য প্রয়োজন এবং প্রযোজ্য এটা যে বেশি বেশি প্রশ্ন না করা কারণ অতি প্রশ্নের মাধ্যমে যে জিনিসটা হয় সেটা হলো দৌড় লাতিম হয় আর এটা মানুষকে এক পর্যায়ে কুফরির পথে নিয়ে যায় যেমন মনে করেন কেউ একটা জিনিস হাতে নিয়ে বললো এটা কে সৃষ্টি করেছেন এটা কিভাবে সৃষ্টি করলো এটার আবিষ্কারক কে করতে করতে শেষ পর্যন্ত আল্লাহ পর্যন্ত গিয়ে প্রশ্ন করে বসতে পারে আল্লাহকে কে সৃষ্টি করেছেন তার প্রশ্নের কোনো সীমা নেই মানে এইভাবে তার প্রশ্নটা এটার উপরে দৌড় লাভেম হয় একটার পর একটা অটোমেটিকলি একটা পিঠে আর একটা প্রশ্ন চলে আসে তখন সে কুফরিতে চলে যাবে এই জন্য এই ধরনের প্রশ্ন করা থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যে রাসুল্লাহ সাল্লু আলাইসালাম যতটুকু বলে এর তোমরা বাড়িও না এর চেয়ে বেশি ব্যাখ্যা জানতে চেষ্টা করো না যে নির্দেশটা পালন করার জন্য যতটুকু এলিমের দরকার যতটুকু ব্যাখ্যার দরকার এতটুকু সীমাবদ্ধ থাকা দরকার এর চেয়ে বেশি বেশি প্রশ্ন করে নিজেদের কাজটাকে জটিল করা যাবে না আমরা দেখি যে আমাদের মধ্যেও আজকের এই জামানাতেও মানুষ বিভিন্ন ধরনের ফেরকায় বিভক্ত হয়েছে আর সকল ফেরকার লোকদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের দলিল আছে আর সেইগুলো হলো তাদের নিজেদের ব্যাখ্যা করা দলিল মূল দলিল আছে দলিল থেকে তারা ব্যাখ্যা করতে করতে মূল জায়গা থেকে তারা বিচ্ছুত হয়ে গেছে এগুলো বিভিন্ন সময় বাতিল ফেরকা গুরুর জন্ম আগেও হয়েছে এখনো আছে নতুন করে হচ্ছে এই বাতিল ফেরকা গুরুর জন্ম হয় শুধুমাত্র এই মুন্তাবিয়াজ হওয়ার কারণে যা সরাসরি রাসুল্লাহ সাল্লু আলহাম নিষিদ্ধ করে দিয়েছেন তো এই বেশি বিশ্লেষণ না করে সরাসরি আল্লাহ যেটুকু আদেশ করেছেন সেই আদেশটাকে যেইভাবে করেছেন রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম এটাকে যেইভাবে তিনি আমল করেছেন বা আমল করতে বলেছেন বা আমল ওনার সামনে করা হয়েছে তিনি অনুমোদন দিয়েছেন এতটুকুই তিনি সীমাবদ্ধ থাকতে হবে এরপরে নিজের পক্ষ থেকে আরো বিশ্লেষণ এটা কুফরির পথে নিয়ে যাবে মানুষকে এবং এটাই নিষিদ্ধ এটা করা যাবে না আলিম নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন এবং সবকিছু জানেন জানেন আল্লাহ পাক সুবাহ তার শ্রবণ শক্তি এমন ক্ষুদ্র একটা পিঁপড়া মাটি দিয়ে হাঁটে হাঁটার সময় তার এই ছোট্ট পাতা উঠানোর পর আবার ফেলে একটা শব্দ হয় ওই শব্দটা আল্লাহ শুনেন ওনার শ্রবণ শক্তি এমন ওই পিপড়া পাটা মাটিতে পড়লে যে আওয়াজটা হয় ওই আওয়াজটা তিনি শুনতে পান তাহলে আমরা তো এর চেয়ে অনেক বড় প্রাণী আমাদের চলা ফেরা আমাদের কথাবার্তা নড়াচড়া মুভমেন্ট সব কিছু তো আল্লাহ শুনতে পান আমাদের সব কিছু তিনি শুনতে পান আল্লাহ শোনার বাইরে আমাদের কোনো কাজ হয় না এরপর তিনি হচ্ছেন আলিম তিনি জানেন তিনি কতটুকু জানেন এই সৃষ্টি জগতের মাঝে এই পৃথিবী একটা ক্ষুদ্র একটা গ্রহ এই পৃথিবীর কত প্রকারের গাছ গাছালি বন বনানি পাহাড় পর্বত আছে অসংখ্য অসংখ্য কোথায় কোন গাছটা জন্মে জন্মে সেই গাছটা বড় হয় গাছে কতগুলো পাতা হয় সেই পাতাটা এক সময় শুকায় শুকায় পড়ে যায় আল্লাহ এই সব কিছু জানেন কোন কোন গাছের পাতাটা পড়ার সময় হয়েছে নতুন পাতা গোজানোর সময় হয়েছে গোজাচ্ছে আল্লাহ জানেন আল্লাহ পাক সুবাহান সেই শোনা এবং জানা সর্বব্যাপী কোনো কিছুই তার জানার বাইরে নাই কোন একটা অনুপরমাণু আল্লাহর এলিমের বাইরে নাই এখন আমরা আমরা আল্লাহ সুবাহান দিন কি আমরা কিভাবে মেনে চলছি আল্লাহ সব জানেন দেখেন কিভাবে আমরা রাসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লামের ইত্তেবা করছি অনুসরণ করছি আল্লাহ তাও দেখেন এবং তিনি জানেন আল্লাহর জানার বাইরে শোনার বাইরে কিছু নাই এই জন্য এখানে বলা হয়েছে তোমরা আল্লাহকে ভয় করো মানুষ যদি শুধুমাত্র আল্লাহকেই ভয় করে আল্লাহ দিন মানার জন্য রাসুলের আনুগত্যের জন্য এটাই তার জন্য যথেষ্ট আর কোনো পাহারাদের পাহারাদারের দরকার নাই আর কোন ধরনের গাইড গাইডের দরকার নাই যে বারবার তাকে গিয়ার আপ করবে তাকে নির্দেশনা দিবে ওইভাবে ওইভাবে করো নাহলে ঘুমিয়ে তাকে এটা কখনো হবে না যদি সে আল্লাহকে ভয় করে সে ঘুমাতে পারবে না অর্থাৎ তার দায়িত্ব পালন না করে আল্লাহ দিন না মেনে রাসুলের আনুগত্য না করে সে পাশ কাটাবে এটা কখনো পারবে না যদি সে আল্লাহকে ভয় করে যদি পাশ কাটায় বুঝতে হবে তাকে আল্লাহর ভয় তার অন্তরে জাগ্রত হয়নি এরপর আল্লাহ পাক সুবহানাহু তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون হে ইমানদারগণ নবীর কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বরকে তোমরা উঁচু করো না তোমরা একে অন্যের সাথে যেইভাবে উচ্চ আওয়াজে কথা বলো তার কথার উপর এইভাবে উচ্চ আওয়াজে কথা বলো না তাহলে তোমরা তোমাদের আমলকে বরবাদ করে ফেলবে আর তা তোমরা বুঝতেই পারবে না এখানে এই আদবটাই শিক্ষা দেওয়া হচ্ছে আল্লাহ নির্দেশ প্রদান করছেন যে তোমরা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যখন কথা বলেন তার কথার যে আওয়াজ এর চেয়ে উঁচু করে তোমরা কোনো কথা বলবে না সরাসরি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে শানে নজুলের সময় যে আমি এই বিষয়ে যে বলেছিলাম আবু বকর উমর এবং সাবিত কায়েসের যে কথাগুলো বলেছিলাম তারা এই আয়াত নাজিল হওয়ার পর তাদেরকে সাথে সাথে তারা সংশোধন করে নিয়েছিলেন আবু বকর তো কানে কানে কথা বলতেন কারণ না জানি আল্লাহ আয়াতের অমান্য হয়ে যায় কিনা এই আশঙ্কায় উঁচু আওয়াজে কথাই বলতেন না সাহাবাই কারাম রাজু আল্লাহ তালানহম রাসুল্লাহ সাল্লু সামনে বসতেন রাসুল কথা বলতেন তাদের অবস্থাটা এক পর্যায়ে এমন হয়ে যেত যে তাদের মাথায় যদি পাখি বসে যায় তো পাখি মনে করবে এটা কোনো স্থির কোনো জড় পদার্থ তাদের এমন অবস্থাটা ছিল যে একটা পাখি বসে যেতে পারত ইচ্ছা করলে তাদের নড়াচড়া করতেন না মনোযোগ দিয়ে রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লামের কথাগুলো তারা শুনতেন পরবর্তী সময়ে কোন কোন সাহাবার কাছ থেকে তাবিনের কাছ থেকে মুস্তাহিদিনের কাছ থেকে এটা এসেছে যে রাসুল্লাহ সাল্লু আলহ্লামের হাদিস যেখানে শোনানো হয় ওরা আনের দাঁত যেখানে হয় সেই সকল ক্ষেত্রের জন্য এই নির্দেশটা প্রযোজ্য কারণ রাসুল সাল্লু আলহাসাল্লাম উপস্থিত থেকে সরাসরি যখন কথা বলতেন যেমন ভাবে পরবর্তী সময়ে বিভিন্ন দাসের মধ্যে ওনার কথাগুলোই শুনানো হয় ওনার কথাগুলি শোনানো হয় এই জন্য এই ধরনের দাসের সময়ও কেউ যেন তার আওয়াজকে উঁচু না করে যাতে করে লোকজন এই দাস শুনতে অসুবিধা হয় রাসুলের হাদিসগুলো শুনতে তাদের অসুবিধা হয় এমন আওয়াজে কেউ কথা বলবে না আর পরস্পরে নিজেদের মধ্যে যেইভাবে সাধারণভাবে উচ্চস্বরে কথা বলা হয় তোমরা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সাথে যখন কথা বলো তখন তার সাথে কথা বলার সময় তোমরা এইভাবে কথা বলো না প্রথমটা কথাটা হইল মাজলিসের ব্যাপারে যেখানে মাজলিস হয় আর পরের কথাটা হল ব্যক্তিগতভাবে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সাথে যদি কেউ ব্যক্তিগতভাবেও কথা বলে তথাপিও যেন সে জুড়ে কথা না বলে এটা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের মর্যাদার প্রতি হানিকর এবং এটা বেআবীয় এই জন্য উঁচু আওয়াজে কথা বলতে পরস্পরের মধ্যে যেভাবে বলা হয় সেইভাবে বলতে নিষেধ করে দেওয়া হয়েছে যদি করা হয় তাহলে আল্লাহ বলছেন আমালুকুম এমনটি যদি করো তাহলে তোমরা তোমাদের আমল বরবাদ হয়ে যাবে তোমাদের সকল নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে এবং তোমরা বুঝতেই পারবে না তোমাদের অজান্তেই তোমাদের আমল বরবাদ হয়ে যাবে তাহলে আমল বরবাদ হওয়ার জন্য মূলত কুফুর ছাড়া আমল বরবাদ হয় না কিন্তু এই বিষয়টাকে এটা আসলে কুফুর নয় কিন্তু গুরুতর অত্যধিক গুরুত্ব বুঝানোর জন্যই হয়তো আল্লাহ পাকসুবাহানা এটা এখানে উল্লেখ করেছেন যে কেউ যদি তার এ ধরনের অভ্যাস হয়ে যায় উচ্চস্বরে কথা বলার এই ধরনের বেয়াদবি করার তার মর্যাদা সম্মান যদি উপলব্ধি নাই করে তাহলে তার মনে কষ্ট পাবে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসলামের অন্তরে কষ্ট লাগবে হ্যাঁ, রাসুলের অন্তরে কষ্ট পাওয়া সাথে সাথে তার সকল আমলগুলো বরবাদ হয়ে যাবে এই জন্য কিন্তু সে নিজে উপলব্ধিও করতে পারবে না অথচ এটাকে খুব অপরাধ মনে করেনি তার সেটা স্বাভাবিক কথাবার্তা মনেই করেছে স্বাভাবিক মনে করেছে এই জন্য তার ধারণাই নাই যে এর দ্বারা তার আমল বরবাদ হয়ে যাবে এই জন্যই আল্লাহ বলছেন যে তুমি বুঝতেই পারবে না তোমার অজান্তি তোমার আমলগুলো বরবাদ হয়ে যাবে যদি তুমি করো পরবর্তী যুগের সকল মাজলিসগুলো যেখানে কোরআন থেকে হাদিস থেকে দাস পেশ করা হয় সেগুলোর জন্য যেমন এই বিধান প্রযোজ্য কিন্তু ব্যক্তির ক্ষেত্রে অর্থাৎ কুলিল আমরের ক্ষেত্রে এটা প্রযোজ্য কিনা অনেকেই বলেছেন যে এটা সেখানেও প্রযোজ্য অনেকেরই মত এখানে যে উলিল আমরের ক্ষেত্রেও যেহেতু রাসুল উল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের উত্তর সরি তারা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যেই দিন আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছিলেন সেই দিনের প্রতিনিধিত্ব যেহেতু তারা করছেন এই জন্য তারা তার উত্তরসূরি হিসাবে তাদের জন্য এটা প্রযোজ্য إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم যারা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে তাদের কণ্ঠস্বরকে নিচু করে রাখে তারা হল ওই সকল লোক যাদের অন্তরগুলোকে আল্লাহ তাকুয়ার জন্য বাছাই করে নিয়েছেন আর তাদের জন্যই রয়েছে ক্ষমা এবং বড় বিনিময় যারা প্রথম তো ছিল নিষেধাজ্ঞা তখন যারা আমল করলেন তাদের মর্যাদা বলা হচ্ছে প্রথমে এই দুইটি আয়াতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আর এই নিষেধাজ্ঞার পরে যারা এই নিষেধাজ্ঞা গুলো থেকে বেঁচে থাকবেন সেই নিষেধ গুলো পুরাপুরি মেনে চলবেন এই নিষিদ্ধ এলাকায় বিচরণ করবেন না তাদের মর্যাদার কথা এখানে বলা হয়েছে যে যারা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সন্নিকটে তাদের কণ্ঠস্বরকে তারা নিচু করে রাখে তারা হল ওই সকল লোক যাদের অন্তর দিয়ে আল্লাহ তাকুয়ার জন্য বাছাই করে নিয়েছেন তিনি পরীক্ষা করে নিয়েছেন এরা হল পরীক্ষিত মুত্তাফি ওই এখানে বলেছেন ওয়াক্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো তোমরা তাকুয়া অবলম্বন করো ওই কথাটা এখানে বলছেন আল্লাহ এই সকল লোকদের অন্তরকে তাকুয়ার জন্য আল্লাহ পরীক্ষা করে বাছাই করে নিয়েছেন যে আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা পৌঁছা মাত্রই তাদের কণ্ঠস্বরকে তারা নিচু করে নিলেন এটা ওই আবু বকর উমর রাজি আল্লাহ আনহু সাবিদ কায়েস যারা ছিলেন তারা সকলেই যারা সাথে সাথে তারা এইভাবে এই আয়াতের উপর আমল করে তাদের কণ্ঠস্বরকে নিচু করে নিয়েছিলেন তাদের জন্য এখানে তাদের মর্যাদাটাই এখানে উল্লেখ করা হয়েছে এবং তাদের মতো যারা এই আয়াতের উপর আমল করবেন তাদের সকলের জন্য এই এই মর্যাদাটা আল্লাহ এখানে উল্লেখ করে দিয়েছেন যে তাদের অন্তরগুলোকে আল্লাহ পরীক্ষা করে নিয়েছেন তাকুয়ার জন্য আল্লাহ পরীক্ষার মাধ্যমে এই অন্তর গুলোকে তারা আল্লাহ তাকুয়ার জন্য বাছাই করে নিয়েছেন এরা হলো পরীক্ষিত মুক্তাকে যারা আল্লাহর আয়াত পৌঁছা মাত্র তারা এর উপর আমল করেছে পূর্ব অভ্যাসের উপর তারা অটল থাকে নাই নিজেদেরকে সংশোধন করে নিয়েছে সাথে সাথে আয়াত নাজিলের সাথে সাথে এরা হলো পরীক্ষিত মুক্তাকে আর এই মুস্তাকিদেরকে আল্লাহ সুসংবাদ এখানে দিচ্ছেন লাহুম মাজরুন আজিম তাদের জন্যই আছে ক্ষমা আর বিরাট প্রতিদান আল্লাহ এই এদেরকে ক্ষমা করে দিবেন এখানে ঘোষণা করে দিয়েছেন এই আমলটুকুর কারণে যারা আল্লাহর সীমানার বাইরে বিচরণ করে না রাসুল্লাহ সাল্লাই সাল্লামের আনুগত্যের সীমা লঙ্ঘন করে না এখান থেকে তারা বাহিরে বিচরণ করে না এবং তাদের কণ্ঠস্বরকে তারা নিচু করে রাখে যেমন মাজলিসের মধ্যে তেমনি ভাবে ব্যক্তিগত ভাবেও দায়িত্বশীলদের সামনে উলিল আমরের সামনে তারা হল পরীক্ষিত মুস্তাকি আর এই পরীক্ষিত মুস্তাকিদেরকে আল্লাহ ক্ষমা করার ঘোষণা দিয়েছেন তাদের জন্য আছে ক্ষমা আল্লাহ তাদের এই আমরগুলো করতে গিয়ে তাদের ত্রুটি বিচ্যুতি হতে পারে অনিচ্ছাকৃত যে ত্রুটি বিচ্ছুতিগুলো বা অন্য কোন ত্রুটি বিচ্ছুতি যেগুলো আছে আল্লাহ সবগুলো তাদেরকে ক্ষমা করে দিবেন আর শুধু ক্ষমাই করবেন না সাথে সাথে তাদেরকে উত্তম বিনিময় দান করবেন অনেক বড় বিনিময় দান করবেন আল্লাহ যখন বড় বিনিময়ের কথা বলেন তার সীমা কেউ নির্ধারণ করতে পারে না আল্লাহ কতটুকু দিতে পারেন কি পরিমাণ দিতে পারেন কত বড় দিতে পারেন এটা আল্লাহ জানেন তবে এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহের একটা ঘোষণা এগুলো বান্দাকে খুশি করার জন্য যে আল্লাহ অবশ্যই তার বান্দাকে যারা আল্লাহর এই বিধানগুলো মেনে চলবে তাদেরকে তিনি তারা যতটুকু প্রত্যাশা করে এর চেয়ে অনেক অনেক বেশি তাদেরকে বিনিময় দেবেন إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون গলি নাই এদিকে না আচ্ছা হ্যাঁ কটা বাজে আচ্ছা নিশ্চয়ই যারা হুজরার বাহির থেকে তোমাকে ডাকে এরা অধিকাংশই হল নির্বুধ বনু তামিম গুপ্তের কিছু নিরক্ষর লোক সাধারণ লোক এসে রাসুল্লাহ সাল্লু হুজরার বাইরে থেকে ডাকতে শুরু করে আখরিজ মোহাম্মদ হে মোহাম্মদ আমাদের জন্য বের হয়ে আসেন ওটা বেঁধবি মূলক এই বাক্য এটা সাধারণত অত্যধিক বেআবি প্রকাশ পায় এর মাধ্যমে তো এগুলো গুলো বুঝতো না নির্বোধ ছিল এই কথাটাই এখানে ওই লোকদেরকে লক্ষ্য করে এটা বলা হয়েছে আর এর মাধ্যমে এটা হলো একটা উপলক্ষ মাত্র এটার মাধ্যমে সকলের জন্য এটা মূলত নিষেধাজ্ঞা ইয়ার উপরে দেওয়া হয়েছে যারা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে ওনার কক্ষের বাইরে থেকে জুড়ে ডাকবে এরা নির্বুধ এরা কিছু বুঝে না অজ্ঞ তাহলে কোন ধরনের বিজ্ঞ লোক কখনো এইভাবে ডাকবে না আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তিনি যখন কোনো বিজ্ঞ আলেমের কাছে যেতেন কোন সাহাবির কাছে কিছু শিক্ষার জন্য যেতেন জানার জন্য যেতেন তিনি দরজার বাইরে বসে থাকতেন ডাকতেনও না করাও নাড়তেন না তিনি ডাকতেনও না করাও নাড়তেন না তিনি নিজের ইচ্ছায় যখন তিনি বের হবেন তখন তিনি ওনার সাথে কথা বলবেন প্রত্যেকটি মানুষ তার নিজের আবাসে সে তার কিছু ব্যস্ততা থাকতে পারে তার কিছু কাজ থাকতে পারে তার বিশ্রাম নেওয়ার প্রয়োজন হতে পারে তার ব্যক্তিগত কর্মসূচি রুটিন অন্য কেউ জানার কথা নয় এই জন্য তিনি হয়তো কক্ষে যখন ঢুকেন তখন হয়তো ওনার কোনো কাজও থাকতে পারে ওনার যে কোনো অ্যাবাদতে থাকতে পারেন এখানে হয়তো তিনি বিশ্রামেও থাকতে পারেন ওনার ব্যক্তিগত সেই কাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করে এই হুজরা এই হুজরাত হুজরাতুন্নের বহু বচন অর্থ হল এটা কক্ষ কামরা এমন কক্ষকে বলা হয় যার চতুর্দিকে দেওয়াল দেওয়া আছে এবং তার সাব আছে তার ভিতরে যাওয়ার বের হওয়ার মতো দরজা আছে এটা কি হুজরা বলা হয় রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের স্ত্রীগণের জন্য ওনার প্রত্যেকের জন্য আলাদা আলাদা সেই রুম ছিল এই রুমগুলোই হল হুজরা যেইগুলো খেজুরের ডাল দ্বারা দেওয়া ছিল তার বেড়াটা দেওয়া ছিল খেজুরের ডালের এবং তার পরিমাণটাও কোন কোন হাদিসের মধ্যে বর্ণনা দেওয়া আছে যে দশ হাত আট হাত এক একটা রুম ছিল একটা বারান্দা ছিল মূল রুমটা আট হাত ছিল দশ হাত আট হাত আর দশ হাত ছিল আট কিন্তু দশ আর বারান্দাও একটা ছিল তো এক একটা রুম এক একজন স্ত্রীর জন্য ছিল আর সর্বশেষ পর্যায়ে তো ওনার নয় জন স্ত্রী ছিলেন তিনি পালাক্রমে এক একজন স্ত্রীর কাছে থাকতেন উনি এই বিভিন্ন স্ত্রীদের কক্ষে যে অবস্থান করতেন সেইগুলোই হল হুজরাত যেহেতু অনেকগুলো কক্ষ এই জন্য এখানে বহু বসনে বলা হয়েছে তিনি হয়তো কোনো একটাতে আছেন যে কোনো একটাতে আছেন যখন তিনি কক্ষে থাকতেন তখন শাহাবাদের মধ্য থেকে আমল অনেক ছিল যারা জানতেন বুঝতেন তারা কেউ বাহির থেকে ডাকতেন না অপেক্ষা করতেন অথবা অনুমতি চাইতেন যেমন হাবিবা বিনতে সাল একদিন ভুরে ফজরের আগেই রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের দরজা দাঁড়িয়ে আছেন তিনি রাসুল্লাহ সাল্লাম যখন দরজা খুললেন মসজিদে যাওয়ার জন্য ফজরের সালাত আদায় করার জন্য দরজা খুলে দেখেন হাবিবাকে দাঁড়ানো তিনি বললেন তুমি কে তখন হাবিবা বললেন আমি তাহলে কন্যা হাবিবা আমি তো আমার স্বামীর কাছে থাকতে আর পারি না মানে তার স্বামীর কাছ থেকে খোলা থালাকের সে বিচ্ছেদের দাবি নিয়ে এসেছিল পরে তার স্বামীও যখন আসলেন রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম তখন হাবিবাকে বললেন সে যে তোমাকে বাগানটা দিয়েছিল মোহর হিসাবে সেটার অবস্থা কি হাবিবা বলল যে সেটা যেভাবে দিয়েছিল সেভাবেই আছে তুমি কি তার বাগানটা ফেরত দেবে সে বলল যে হ্যাঁ আমি ফেরত দিলাম তখন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তার স্বামীকে বললেন তুমি তোমার বাগানটা ফিরত নাও আর হাবিবা তোমার বিবাহ বন্ধন থেকে মুক্ত তিনি ঘোষণা দিয়ে দিলেন এই জন্য হজরতে উসমান রাজি আল্লাহ খোলা তালাকের ক্ষেত্রে তিনি বলছেন এটা কোনো তালাকি নয় খোলা তালাকটাকে তিনি তালাকি বলেন না বলছেন এটা হলো বিচ্ছেদ বিবাহ বিচ্ছেদ স্ত্রী তার স্বামীর বিবাহ বন্ধন থেকে নিজেকে মুক্ত করে নেয় এই জন্য উসমান রাজি আল্লাহর ফায়সালা হল যেই নারী খুলার মাধ্যমে তার স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সে তার ওই স্বামীর জন্য পুনরায় আর কখনো বৈধ হবে না এটা উসমান রাজি আল্লাহর ফায়সালা তো এখানে সেই হাবিবা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে তিনি ডাকলেন না তিনি দরজার বাইরে দাঁড়িয়ে থাকলেন কারণ তাদের আমলটা এই পর্যায়ে হয়ে গিয়েছিল যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে কেউ ডাকাডাকি করতেন না যারা অন্তত পক্ষে এলিম রাখতেন জ্ঞান যাদের ছিল কিন্তু নির্বোধ লোকেরা তো ছিলই একদিন এক লোক রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের হুজরার ওই বেড়া একটু ফাঁক করে দেখছে ভিতরে তিনি আছেন কিনা তিনি বললেন আমি যদি আগে জানতাম তুমি আমার এই ঘরের ভিতর এইভাবে ফাঁক করে তুমি পাকাবে আমি তোমার চৌকে লৌহ শলাকা ঢুকিয়ে দিতাম এবং তিনি বলে দিলেন কোন ব্যক্তি যদি কারো ঘরের ভিতরে এইভাবে লুকিয়ে তাকায় গোরবাসীর সেই অধিকার হয়ে যায় তার চোখ তুলে ফেলার যদি কেউ এই জন্য তার চোখটা তুলে ফেলে এই জন্য তাকে আর কোন শাস দিতে হবে না কারণ তার এই তাকানোটাই তার অপরাধ এখানে রাসুল্লাহ সাল্লু আলাইসালামিনী নির্দেশের মধ্যে যে কত বেশি মুসলিম মিল্লাতের উপকার নিহিত আছে যে প্রত্যেকটা মানুষের ঘরটা তাকে সম্পূর্ণভাবে নিরাপদ তার ইজ্জত তাকে নিরাপদ কেউ তার ঘরের সেই গোপনীয়তা দেখার জানার কোনো সুযোগ নাই ইসলামে সুযোগ করে দেয়নি তার এই গোপনতা একান্তই তার এই ধরনের নির্বুধ লোকেরাও ছিল যে বেড়ার ফাঁক দিয়ে তাকানোর মতো তাদের জন্য এই কঠোর বাণী শুনিয়ে দেওয়া হয়েছে তো যারা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে হুজরার বাহির থেকে ডাকে এরা হলো নির্বোধ এরা অজ্ঞ এই জন্য এটা সকল ক্ষেত্রেই এটা প্রযোজ্য যে কারো অনুমতি ছাড়া কারো গড়ের ভিতরে যেমন প্রবেশ করা নিষেধ অনুরূপ ভাবে অবস্থা না জেনে যে কোনো সময় কারো ঘরে গিয়ে হাজির হয়ে যাওয়া এটাও ঠিক নয় আর বাহির থেকে ডাকাটা তো পুরাপুরি নিষিদ্ধই বাহির থেকে ডাকাটা কি করা যাবে না ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم যদি তারা ধৈর্য ধারণ করত তিনি তাদের প্রতি বের বের হয়ে আসা পর্যন্ত তাহলে এটা তাদের জন্যই কল্যাণকর ছিল নিশ্চয়ই আল্লাহ কমাশিল মেহরবান তিনি বলছেন যে ওই যে লোকগুলো রসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামকে বাহির থেকে ডাকছিল যদি তারা না দেখে তারা অপেক্ষা করত ধৈর্য ধারণ করত কত সময় যতক্ষণ পর্যন্ত রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম স্বেচ্ছায় তিনি বের না হন নিজের ইচ্ছায় তিনি বের না হওয়া পর্যন্ত যদি তারা অপেক্ষায় থেকে ধৈর্য ধারণ করে অপেক্ষায় থাকত তাহলে এটা তাদের জন্য কল্যাণ করছিল হ্যাঁ, ঠিক আছে আমরা তাহলে বিরতি কয়েক মিনিটের প্রত্যেক রুমে জানবো প্রয়োজনে স্বেচ্ছায় তিনি বের না হওয়া পর্যন্ত যদি এই ধৈর্য ধারণ করে অপেক্ষা করে ডাকাডাকি না করে তাহলে এটা তাদের জন্য কল্যাণকর এটা উত্তম অল্লাহু রাহিম নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল মেহেরবান যারা ইতিপূর্বে এই নিষেধাজ্ঞার আগে তারা এইভাবে ডাকাডাকি করে ফেলেছিলেন তারা কি ধ্বংস হয়ে যাবেন এই জন্য আল্লাহ শেষের এই অংশটিকে নাজিল করে তাদেরকে সান্ত্বনা দিয়ে দিলেন তারা অতীতের এই কর্ম যদি সংশোধন করে নেয় তাহলে আল্লাহ পাক সুবাহ হলেন তিনি ক্ষমাশীল তিনি বান্দার ভুল ত্রুটি তিনি ক্ষমা করেন আর সাথে সাথে তিনি মেহরবান দয়ালু তিনি নিজ অনুগ্রহে তিনি দয়া করে তিনি ক্ষমা করে দেন يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا فتصبحوا على ما فعلتم نادمين হে ইমানদারগণ যদি কোনো ফাঁসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তাহলে তোমরা ওই সংবাদটিকে যাচাই করে নাও কারণ যদি তোমরা যাচাই না করে অজ্ঞতা বশত কোনো জাতির উপর তোমরা জাপিয়ে পড়ো তাহলে তোমরা লজ্জিত হয়ে হবে এখানে গুরুত্বপূর্ণ এই আয়াতটি অত্যধিক ব্যাপক এর ভাবাত যে কোনো ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে বিশেষ করে যদি কোনো ফাঁসিক কোনো সংবাদ দেয় পাপাছারি লোক এই সংবাদটি দেওয়ার পর সাথে সাথে ওটা বিশ্বাস করা যাবে না ওটা গ্রহণ করা যাবে না এই সংবাদটি যাচাই বাছাই করা আগ পর্যন্ত এই সংবাদটি সত্য না মিথ্যা এটা যাচাই করতে হবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং এটা যাচাই করার জন্য ওই সংবাদ যাচাইয়ের উপযুক্ত ব্যক্তি যারা তারাই করবে এমন হতে পারে যে কোন একটা সাথী ব্যক্তির পাপাচারী ব্যক্তির কাছ থেকে সংবাদ শোনা মাত্রই এমন সংবাদ হতে পারে যে সংবাদের মাধ্যমে একটা যুদ্ধ বেঁধে যেতে পারে কোন গোত্র সম্পর্কে কোন জাতি সম্পর্কে এমন কোন একটা সংবাদ দিল যেই কারণে ইমানদারগণ ওই সংবাদের ভিত্তিতে তার উপর হামলা করাটাকে তারা নিজেদের জন্য প্রয়োজন মনে করেন করে তারা ওই জাতির উপর তারা যে না বুঝেই হামলা করে বসলেন পরিণতিটা কি হবে যে তারা সে সত্যটা যখন বুঝতে পারবেন তখন তারা নিজেরাই লজ্জিত হবেন নিজেরা অপমানিত হবেন এই জন্য কোন ফাঁসিকের সংবাদ গ্রহণ করা নিষিদ্ধ ইমানদারের সংবাদ গ্রহণ করা যাবে কিন্তু কোন ফাসিকের সংবাদ গ্রহণ করাটা নিষিদ্ধ কিন্তু কোন ফাসিক সংবাদ দিলে সেই সংবাদটি যাচাই বাছাই করতে হবে সুরাই নিসাতেও এমন এ প্রাসঙ্গিক একটি আয়াত আছে যেখানে মুনাফিকদের ব্যাপারে মূলত সেখানে কথাটি বলা হয়েছে وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِّنَ الْأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا بِهِ ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطون منهم ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا যখন তাদের কাছে নিরাপত্তা অথবা ভীতিকর অবস্থার কোন সংবাদ পৌঁছে এমনিতেই তারা প্রচার করতে শুরু করে দেয় পরস্পরের মধ্যে যদি তারা নিজেদের মধ্যে এটা চর্চা না করে প্রচার না করে আলোচনা বিশ্লেষণ না করে রাসুল অথবা উলিল আমরের কাছে ওই সংবাদটি তারা পৌঁছে দিত তাহলে তারা ওই বিষয়ে পারদর্শী লোক দ্বারা এর সত্যতা তারা যাচাই করে নিতে পারতেন যদি আল্লাহর দয়া এবং অনুগ্রহ তোমাদের প্রতি না থাকত তাহলে তোমরা অল্প সংখ্যক ছাড়া অধিকাংশই শয়তানের অনুসারী হয়ে যেতে কোন সংবাদ এটা পৌঁছইলে সেটা ভালো সংবাদ হোক খারাপ সংবাদই হোক সেই সংবাদটাকে যাচাই করতে হবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে তা না করে শোনামাত্রই এটাকে গ্রহণ করা যাবে না যদি কেউ এই ধরনের সংবাদ গ্রহণ করে তাহলে পরিণতিটা খারাপ হবে পরিণতিটা ভালো হবে না যেই পরিণতিটা নিজের জন্য কল্যাণকর নয় নিজেরাই শেষ পর্যন্ত অপমানিত লাঞ্ছিত লজ্জিত অনুতপ্ত হতে হবে নিজেদের এই ভুল কর্মের কারণে কারণ ভুল সংবাদের ভিত্তিতে ভুল কর্ম এজন্য সংবাদ শোনা মাত্রই এটাকে গ্রহণ করা যাবে না প্রথমত আমরা বাহিরে থেকে ভিতরে সাথীদের জন্য নির্দেশনা পাঠিয়েছিলাম যে কোনো পত্র পত্রিকা রেডিও টিভি কোন মিডিয়ার কোন সংবাদ শোনা মাত্র এটা বিশ্বাস করবেন না প্রথম নিষিদ্ধ এটা বিশ্বাস করবেন না এই সংবাদটি যদি গুরুত্বপূর্ণ হয়ে জানা প্রয়োজন গুরুত্বপূর্ণ হয় তাহলে এটা সরাসরি বাহিরে দায়িত্বশীলদের কাছ থেকে জেনে এরপরে আপনারা সত্য ঘটনাটা গ্রহণ করবেন আরেকটা হলো আমাদের অনেক সাথী বাহির থেকে গ্রেপ্তার হয়ে ভিতরে আসে আসার পরেই যারা পূর্ব থেকে ছিল তারা তাকে বেড়ে ধরে বাহিরের খবর সব জানার জন্য আর আসার পরে অনেকেরই অবস্থা এমন হয়েছে যে কিছু বিষয় আছে সে জানে অনেক বিষয় আছে সে জানে না তবে তার একটা ধারণা হতে পারে অনুমান করতে পারে ধারণা করতে পারে আর সেই জানার তা এবং অনুমান করা সব কিছু যেন একেবারে সরাসরি জানার মতো করি সে বর্ণনা করে এতে করে দেখা যায় তার কথাগুলো অধিকাংশেরই আমি পেয়েছি মনে করেন যে অথচ একটি পার্সেন্ট মিথ্যা মিথ্যা তথ্য দিয়েছে ভিতরে কেননা বাইরের কাজের অবস্থাটা এমন ছিল যে যিনি যে কাজে নিয়োজিত তিনি তার এই সীমানার বাইরে কিছু জানেন না তবে তিনি অনুমান করতে পারেন যে আমার কাজের যে এতটুকুই শুধু কাজ না কাজ আরো আছে তিনি যে অনুমান করতে পারবেন যেহেতু কাজের ক্ষেত্রে থাকার কারণে অনুমান করতে পারেন আরো আছে কিন্তু জানেন না কিন্তু সেই অনুমানটাকেই জানার মতো করে বলে দেন এই জন্য এটা নিষিদ্ধ করে দিয়েছিলাম যে কেউ আসার পরে দায়িত্বশীল তাকে নিয়ে বলবেন দায়িত্বশীল বসে তার কাছ থেকে জানবেন এবং দায়িত্বশীলও তাকে বাইন্ডিং দিবেন আপনি যেই কাজে নিয়োজিত ছিলেন আপনারই কাজ সম্পর্কে আপনার যতটুকু জান আছে ততটুকু বলেন আর যে কাজের সাথে জড়িত আপনি নন সেই বিষয়গুলো সম্পর্কে কোনো তথ্য আমাদেরকে দিবেন না মানেগুলো আপনার জানার কথা আপনি ভুল করতে পারেন এরপর দায়িত্বশীল তার কাছ থেকে শোনার পর বাহিরে লিখবে বাইরে থেকে এটা সত্যায়িত হয়ে যাওয়ার পর দায়িত্বশীল এটা তার ভিতরে সাথীদের যতটুকু প্রয়োজন মনে করবে ততটুকু জানাবে কিন্তু ভিতরে এই আমলটা নির্দেশটা পালন করা হয়নি ব্যাপকভাবে এই পত্রিকার নিউজ দেখেই রেডিওর গুলো খবর শুনেই বিশ্বাস করে বসে থাকেন আমি এই ভিতর থেকে ভালো মানের একজন দায়িত্বশীল চিঠি লিখে পাঠিয়েছেন আর অনেকের কাছে প্রচারও করছেন ফাহিম বিয়ে করেছে অথচ এখন পর্যন্ত মানে যখন লিখেছে আজকে থেকে হয়তো পাঁচ বছর আগে কিন্তু এখন পর্যন্ত তার জন্য আমরা মেয়ে খুঁজে পেলাম না বিয়ে করা তো দূরের কথা কিন্তু এই ধরনের একটা সরাজ এটা পত্রিকায় নিউজটা আসছিল পত্রিকায় নিউজটা আসছিল কিন্তু একটা মিথ্যা নিউজ পত্রিকায় আসছিল আর সেই মিথ্যাটাকেই একজন দায়িত্বশীল নিজে বিশ্বাস করে অনেকের কাছে বলছে কিন্তু বাইরে লিখছেও সরাসরি একটা মিথ্যা কথা এই ধরনের ব্যাপকভাবে মিথ্যার চর্চা হতো ভিতরে আর এই মিথ্যা চর্চার কারণে অনেকেরই মান ভিতরে আসার পর বৃদ্ধি হওয়ার কথা মান বৃদ্ধি হওয়া তো দূরের কথা অনেক নষ্ট হয়ে গেছে অনেকেরই মানগত ভাবে অনেক পিছনে পড়ে গেছে শুধুমাত্র মিথ্যা চর্চার কারণে অথচ আমরা প্রত্যেকে জানি যে আমরা যারা গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার হওয়ার পর প্রত্যেকের ব্যাপারে মিডিয়া কি কি এসেছে কতটুকু এসেছে এটা কতটুকু সত্য আমরা নিজেরা জানি আমাদের ব্যাপারে যে মিডিয়াতে যতটুকু এসেছে হয়তো দশ পাঁচ থেকে দশ পার্সেন্ট সত্য হতে পারে নব্বই থেকে পঁচানব্বই কোথায় পার্সেন্টই হল মিথ্যা সংবাদ এসেছে আমরা নিজের ব্যাপারটা নিজেরা তো বুঝি কিন্তু আমি আমারটা বুঝলাম যে আমার ব্যাপারে তো মিথ্যা প্রচার করছে এরা কিন্তু আরেক ভাইয়ের ব্যাপারে আমরা বুঝি না কেন আরেকজনের আমার ব্যাপারে যদি মিথ্যা লিখতে পারে আরেকজনের ব্যাপারে তো মিথ্যা লিখতে পারে আমারটা মিথ্যা বলে উড়িয়ে দিচ্ছি আর অন্যদের ব্যাপারটা আমি সত্য বলে গ্রহণ করে নিচ্ছি এটা তো সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই নিষিদ্ধ কথাগুলোই এইখানের মধ্যে প্রয়াস করা হচ্ছে যে কোনো সংবাদ কোনো ফাঁসিকের মাধ্যমে যদি আসে সেটাকে যাচাই বাছাই করার আগে এটা গ্রহণ করা যাবে না তাদের সংবাদটি সত্য না মিথ্যা এটা জানতে হবে ওই সুরে নিসার ওই আয়াতের মধ্যে যেটা বলা হয়েছে যে নিরাপত্তা অথবা ভীতিকর সংবাদ সেই নিরাপত্তার সংবাদ এবং ভীতিকর সংবাদ দুইটা দুই ধরনের অবস্থা হতে পারে একটা হলো কেউ এসে সংবাদ দিল আল্লাহর বান্দাগণ হয়তো প্রস্তুতি নিচ্ছেন কোন কুফার শক্তির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসে সংবাদ দিল তোমরা কেন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছ তোমাদের সামনে তো কোনো সত্য নাই কার সাথে যুদ্ধ করবে তারা তো তোমাদের সাথে যুদ্ধের কোনো প্রস্তুতি নিচ্ছে না বা এই ধরনের কেউ নাই এখন এরা যদি সংবাদটা বিশ্বাস করে তার প্রস্তুতি ছেড়ে দেয় অস্ত্র শস্ত্র গুলো সবগুলো জমা করে রেখে দেয় আর অতর্কিতে ওই বাহিনী যদি হামলা করে দেয় তাহলে তাদেরকে অতর্কিত ভাবে তাদেরকে ধ্বংস করে দেবে এই নিরাপত্তা একটা সংবাদ যদি পৌঁছে দেয় আবার এমন হতে পারে যে আল্লাহর বান্দাগণ তৈরি হয়েছেন এমন এক জাতির বিরুদ্ধে যে তারা অতি সহজে তাদেরকে পরাজিত করতে পারবেন কিন্তু এমন কোন ফাঁসিকে সে সংবাদ দিল এমন কোন মুনাফিকে সে সংবাদ দিল যে আমরা তো দেখে আসলাম তাদের এত বিরাট প্রস্তুতি বিশাল বাহিনী তাদের ব্যাপারে এমন ধরনের ভয় দেখাতে থাকলো এরা চিন্তা করলেন যে এত তাহলে এত শক্তি এত প্রস্তুতি এত সমরাষ্ট্র তাহলে এগুলোর মোকাবিলা তো আমরা করতে পারবো না এই জন্য তাদের ঠিক আছে বাদ দিয়ে অভিযান তারা এত সহজ বিজয়টা তাদের হাত ছাড়া হয়ে যাবে এই ধরনের একটা মিথ্যা সংবাদ গ্রহণ করার কারণে এটাই হলো নিরাপত্তা এবং ভীতিকর অবস্থা তো এখানেও এই কথাটাই বলা হয়েছে যে কোন নিরপরাধ কোন জাতি তারা হয়তো মুসলমানদের বিরুদ্ধে কোন ধরনের তাদের ভূমিকা নাই এ ধরনের তারা কোনো কিছু করছে না অথবা হতে পারে তারা মুসলমান হয়ে গেছে হয়তো তারা আল্লাহ দিন মেনেই চলছে হয়তো এরা জানে না এই সংবাদ এসে হঠাৎ করে তাদের ব্যাপারে এমন ভাবে দিল যে সংবাদটা শুনেই তারা মনে করলেন যে তাহলে আমরা এদেরকে সাহেবটা করে দিই অতর্কিতে তারা না জেনে না বুঝেই অজ্ঞতা অবশ্যতা তাদের উপর তারা হামলা করে বসলেন কিন্তু প্রকৃত অবস্থা যখন তাদের হামলার পরে তারা যখন জানতে পারবে তখন তারা অনুতপ্ত হবেন তারা লজ্জিত হবেন অপমানিত হবেন তাদের কৃত কর্মের জন্য তারা অপমানিত হবেন এই জন্য কোন ফাঁসিকের সংবাদ পরীক্ষা ছাড়া গ্রহণ করা যাবে না আমাদের ব্যাপারে কিছু তাগুতের কিছু কর্মসূচি বাইরে আছে তাগুত নিজের পক্ষ থেকে আমি কিন্তু এর আগেও বলেছি তাগুত জিহাদের ময়দানকে বাধাগ্রস্ত করার জন্য তারাও একটা কর্মসূচি নিয়ে পজিটিভ কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে তারাও কিছু মুজাহিদ তৈরি করছে কিছু মুজাহিদ তৈরি করে তাদেরকে তালিম তরবিয়া দিয়ে প্রকৃত মুজাহিদিনদের সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে আর এরা সেই জিহাদকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা কথা রচনা করে যেমন তাহুতের কিছু এজেন্ট দু একটা এজেন্ট তারা ব্যবহার করেছে তারা বাহিরে ওই আর একদিন আমি বলেছিলাম আমাদের সাথী সুদী সকলের কাছে প্রচার করছে যে আমরা নাকি আমাদের কেয়ার পদ্ধতি বাতিল করে দিয়েছি কোন পদ্ধতি নিজে রুজি রোজগার করে চলবে খাবে এটা একশো পার্সেন্ট একটা মিথ্যা একটা কথা অথচ এটা আমরা জানি না কোনোদিন কেউ উচ্চারণও করেনি এ ধরনের কোন চিন্তা ভাবনা হয়নি কখনো আর একটা কথা বলছি আমরা নাকি আরাকানের মুসলমানদেরকে আমরা মুশ্রিক বলছি এবং তাদের পক্ষ নিয়ে কিছু করা যাবে না এটাও একশো পার্সেন্ট একটা মিথ্যা কথা তো এই ধরনেরই বিভিন্ন ধরনের মিথ্যা কথাগুলো এই তাগুতের কিছু এজেন্ট তাগুত নিজে তাদেরকে তৈরি করেছে যদি আমাদের কোন সাথী সুদী তাদের এই কথাগুলো বিশ্বাস করে নেয় তাহলে তারা বিভ্রান্ত হবে তাদের ইমান আমলকে তারা ধ্বংস করে নেবে আরো তারা প্রচার করছে যে জেলখানায় যারা আছে এরা হলো কৃতদাস দেখতে হচ্ছে এরা কৃতদাস হ্যাঁ আনুগত্য করা যাবে না এটা হলো তাগুতের কিছু এজেন্ট তারা বানিয়ে দিচ্ছে এই ধরনের তাদেরকে লাগাচ্ছে এটা ব্যবহার করছে আর দ্বিতীয় হলো বলছে যে তারা যে বাইরে কোনো সংবাদ পাঠায় এটা তাগুতের মাধ্যমে পাঠায় এটা তাগুতের এজেন্ট আর একটা বলছে এরা হলো তাগুতের এজেন্ট বলছে তাগুতের ভিতরে থেকে কেউ কোনো সংবাদ পাঠাতে পারে না এমন ভাবে প্রচার করছে যুক্তিসঙ্গত ভাবে বলে দিচ্ছে এটা অসম্ভব তাগুতের সহযোগিতা ছাড়া এটা করা সম্ভব নয় তাগুতের এজেন্ট না হয়ে এটা সম্ভব নয় এই জন্য তারা যা কিছু করে এটা তাগুতের এজেন্ট হয় ভিতরে যারা গিয়েছে এরা সকলে তাগুতের এজেন্ট হয়ে গেছে এই কথাগুলো ওই তাগুতরাই তৈরি করে কিছু কিছু তৈরি করে এই কাজটা করছে তো এইগুলো হল ওই সকল জাহিলে মোরাক্ষব যে তারা এরা হলো ফাসিক এই ফাসিকদের কথা যদি আমাদের কোন সাথী শুধু বিশ্বাস করে তাদের জন্য এই আয়াতে স্পষ্ট করে আল্লাহ এটা জানিয়ে দিচ্ছেন যে এই ফাসিকদের কোনো সংবাদ গ্রহণ করা যাবে না কিন্তু এই ফাসিকদের মাহ্যিক আচরণ কথাবার্তা দেখে আমাদের সাথী সুদীরা প্রথারিত হয় বিভ্রান্ত হয় মনে করে এরা তো আমাদেরই মনে হয় কিন্তু আসলে এরা আমাদের নয় এরা হলো তাগুত তাদেরকে তৈরি করে আমাদের ধারে কাছে দিয়েছে আমি অবশ্য আমরা চিনতাম না যে কয়টা করতেছে এদেরকে আমি কখনো দেখিও নি চিনিও না এরা আমাদের তানজিমে কোন সময় ছিল কিনা তা আমি ভালো করে তাদের পরিচয় আমি জানি না দেখিও নাই তাদের নামও শুনি নাই এই ধরনের কয়েকটাকে সে তাগুত কি করছে ব্যবহার করছে তো এখানে আল্লাহ পাক সুবাহ এই ধরনের ফাঁসেকদের কথা গ্রহণ করতে নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছেন ইমানদারদেরকে যারা ইমানদার তারা যদি এই ফাসিকদের কথা তাদের সংবাদ তারা গ্রহণ করে নেয় সত্য মিথ্যা যাচাই না করে আর তাদের কথা গ্রহণ করেই যদি কোন ওমের প্রতি তারা অজ্ঞতা বশত কোন ধরনের ভূমিকা পালন করে তাহলে পরিণতিতে তারা লজ্জিত অপমানিত হবে এক হলো তারা এই দুনিয়ার জীবনে তারা লাঞ্ছিত হবে অপমানিত হবে লজ্জিত হবে আর শাশুড়ের ময়দানেও তারা আল্লাহর দরবারে সেই মিথ্যা সংবাদের ভিত্তিতে সত্যের বিরুদ্ধে হকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে ইমান আনার পরেও তারা সেখানে লজ্জিত অপমানিত হবে কারা ইমানদাররা যেই ইমানদারগণ এই ধরনের কাজ করবে কোন পাকিস্তের সংবাদকে বিশ্বাস করবে গ্রহণ করবে সেই ইমানদাররা দুনিয়ায়ও তারা লজ্জিত হবে অপমানিত হবে হাসরের ময়দানেও তারা লজ্জিত অপমানিত হবে এই জন্য কোন ফাসিকের সংবাদ পরীক্ষা ছাড়া গ্রহণ করা যাবে না এই ব্যাপারে রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম সুস্পষ্ট কিছু নির্দেশনা দিয়েছেন কোন সংবাদ শোনার পর তার সত্য মিথ্যা যাচাই না করে যদি কেউ অন্যের কাছে বর্ণনা করে সে মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট সে কারো কাছ থেকে একটা সংবাদ শুনল কিন্তু এই সংবাদটা সত্য না মিথ্যা এটা যাচাই করল না অন্যের কাছে বর্ণনা করতে শুরু করে দিল সেই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট অর্থাৎ সে একজন মিথ্যাবাদী সে আসলে মিথ্যা কথা বলেনি কিন্তু কিন্তু এরপরও মিথ্যাবাদী কারণ সে হতে পারে কথাটা সত্য সংবাদটা সত্য হলেও সে মিথ্যাবাদী কারণ এটা যে সত্য সেটা তো সে জানে না সে তো যাচাই করে দেখে নাই যেটা সত্য না মিথ্যা এই সংবাদটা যেহেতু সত্য না মিথ্যা যাচাই না করি অন্যের কাছে সে বর্ণনা করল এজন্য সে হল মিথ্যাবাদী আর যারা এই ধরনের কোন সংবাদ গ্রহণ করে এবং এই সংবাদটাকে তারা নিজেরা বিশ্বাস করে এবং অন্যের কাছে এটা প্রচার প্রসার করে এরা সকলেই মিথ্যাবাদী আর মিথ্যা হল কবিরা গুণা তবা ছাড়া তাদের এই গুণা মাফ হবে না এই গুণাটা তবা ছাড়া মাফ হবে না এটা আজকের দুনিয়ার মুজাহিদিনদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় এটা প্রয়োজন কারণ আমরা মুক্ত ময়দানে বিচরণ করতে পারছি না সারা দুনিয়ার জিহাদগুলো পরিচালিত হচ্ছে এমন একটা কৌশলে যে কৌশলটা হলো তাগুদকে ফাঁকি দেওয়ার জন্য কারণ এই একটা অসম যুদ্ধ চলছে তাগুতি এমন একটা শক্তির বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলছে যাদের বাহিনী সংখ্যায় অনেক যাদের প্রস্তুতি অনেক বেশি যাদের সমরাস্ত্র যাদের অর্থনৈতিক শক্তি সবগুলো অনেক বেশি তুলনামূলক আমাদের সেই জনশক্তি প্রস্তুতি প্রশিক্ষণ অর্থ সমরাস্ত্র সব দিকে কম এই জন্য তাদের এই মোকাবেলাটা করতে গেলে তাদের কাছ থেকে আমাদের অনেক অ্যাক্টিভিটিস গোপন রাখতে হবে কৌশল অবলম্বন করে আমাদেরকে তাদের ধ্বংস করার জন্য আমাদের অভিযানগুলো পরিচালনা করতে হবে কারণ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলে দিয়েছেন যুদ্ধ হলো একটি ধোকা শত্রুকে ধোকা যত বেশি দেওয়া যাবে ততই যুদ্ধের ক্ষেত্রে বিজয়ী হওয়া যাবে শুধু শক্তি আর অস্ত্র বলে হবে না রণকৌশলটা হলো সবচেয়ে বেশি সংখ্যায় কম শক্তি কম এরপর বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয়ী হওয়াটা সম্ভব শুধু কৌশলের কারণে যদি শত্রুকে দুঃখা দেওয়া যায় তাদের দুঃখায় ফেলা যায় ফাঁদে ফেলা যায় তাহলে তো এই জন্য আমাদের কর্ম কৌশলটাই এমন যে তাদের কৌশলের কারণে যাতে শত্রুকে ধোকা দেওয়া যায় মনে করেন আমি সারা দুনিয়ার কথা বাদ দিয়ে আমরা এখানে আমাদের ছোট্ট একটা এলাকার কথা আমরা চিন্তা করি হতে পারে আমাদের এদেশে এখন চৌষট্টিটা জেলা আছে আমরা হয়তো চৌষট্টি জেলায় চৌষট্টিটা টিম নিয়োজিত করে একজনকে দায়িত্বশীল নিয়োগ করে দিয়ে দিলাম সুস্পষ্ট তাকে একটা নির্দেশনা দিয়ে আপনার কাজ হলো এই আমরা বলে দিলাম যে আমাদের যেটা আমাদের কর্মসূচির মধ্যে আছে যে আমাদের বিশেষ টিমগুলো আমাদের সাইলেন্ট খালাসের যে কার্যক্রমগুলো দায়িত্ব দিলাম আপনারা অন্য কোনো কিছু জানার বোঝার শোনার দরকার নাই আপনার কাজ এটা দেওয়া হলো এটা আপনি করতে থাকেন যতক্ষণ পর্যন্ত পরবর্তী অন্য কোনো নির্দেশ আপনার কাছে না পৌঁছে কিন্তু তিনি যদি এই কাজ করতে গিয়ে ওই মিডিয়ার সংবাদের উপর নির্ভর করেন তাগুতের সেই সাসিকদের কোন খবরের উপর নির্ভর করে ওনার কর্মসূচিকে নিজে নিজে পরিবর্তন করে ফেলেন তাহলে তার দ্বারা এই দিনের বিজয়ের কাজ করা সম্ভব নয় তার কাজটা তো তাকে যেই কাজটা দেওয়া হয়েছে এই কাজের উপর সে অত পাবে কে কোথা থেকে কি সংবাদ প্রচার করলো সেদিকে সে কান দিবে না তার দায়িত্বটা নয় যদি কোনো কিছু পৌঁছানোর প্রয়োজন হয় সেটা দায়িত্বশীলদের পক্ষ থেকে পৌঁছানো হবে তা না হলে তার কাজই হলো এটা যতক্ষণ তার কাছে পৌঁছলো না এটা এক বছর দুই বছর পাঁচ বছর হতে পারে তার কাজটা হলো সে ওই এই সীমানার ভিতরে সে পূর্ণভাবে তাকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে ওখানকার সে সম্পূর্ণ সে করবে একটা গাইডলাইন দেওয়া হয়েছে নির্দেশনা দেওয়া হয়েছে এটাই যথেষ্ট যে অন্য জায়গার অন্য কোথায় কি হচ্ছে না হচ্ছে সেগুলো জানার খুঁজার তার প্রয়োজন নেই এটা হল কৌশল কিন্তু এই ক্ষেত্রে অনেকেই কিন্তু এটা মেনে চলতে পারছে না সংবাদ জানবে কিন্তু সংবাদের সত্যতা যাচাই করতে হবে কিন্তু সংবাদ শোনার পরে নিজের সাথে সাথে হয়তো কখনো উৎফুল্ল হয়ে যায় কখনো হতাশ হয়ে যায় ভুয়া সংবাদের উপর ভিত্তি করে ভুয়া সংবাদের উপর ভিত্তি করে অনেকটা উৎফুল্ল হয় কখনো ভীত হয়ে যায় নিজের কাজকর্ম অনেকখানি গুটিয়ে ফেলে কোনো কিছুই ঘটে নাই নিজে পালানোর চেষ্টা করে ভুয়া সংবাদের ভিত্তিতে এই ধরনের অযোগ্যতাগুলো দূর করতে হবে মুজাহিদিনরা বিভিন্ন জায়গায় যেভাবে তারা কাজ করছেন সেখানে হল সেই বিভিন্ন অঞ্চলে আলাদা আলাদা ভাবে টিম ওয়ার্ক চলে প্রত্যেকে একটা টার্গেট দেওয়া থাকে কাজের একটা পরিধি দেওয়া থাকে একটা কর্ম কৌশল দেওয়া থাকে সে এই সীমানার ভিতরে থেকে তার ওই লক্ষ্যে কাজ করে যাবে এবং করে যাচ্ছে দুনিয়ার সর্বত্র মুজাহিদিনরা আল্লাহর মত এমন ভাবে তার অভিজ্ঞ হয়ে গড়ে উঠেছেন তারা উলিল আমরের পক্ষ থেকে যে ফায়সালা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এটার যতক্ষণ পর্যন্ত উলিল আমর তাদেরকে ওইখান থেকে না ফিরান অন্যদিকে ডাইভার্ট না করেন অন্য কোনো কাজ না দেন ততক্ষণ পর্যন্ত ওই কাজের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং এটাই তার যান প্রাণ দিয়ে চেষ্টা করে করতে থাকে এবং এটাই তার সফলতা এবং এটাই তার সবচেয়ে বড় এবাদত কিন্তু যদি তার অন্য কোনো সংবাদ শুনে যে এখন তো এটার দরকার নাই পদ্ধতিটা পরিবর্তন হয়ে গেছে ওইভাবে করতে হবে সে এখন চিন্তা করলো তাহলে এটা বাদ দিয়ে দিয়ে এখন ওই যে সংবাদ শুনলো কোন ফাঁসিকের কাছ থেকে কোন মিডিয়া থেকে সংবাদ শুনে নিজে কাজ বাদ দিয়ে দিল এটা প্র্যাকটিক্যালি আমাদের এটা ঘটছে এবং ঘটেছেও কিন্তু জিজ্ঞাসা করলে শেষ পর্যন্ত জবাব নাই বলে আমার কে জানি বলছিল শেষ পর্যন্ত সত্য সূত্ররাও শেষ পর্যন্ত বের করা যায় না এই শুনছিলাম যে এই ধরনের নাকি নির্দেশ দেওয়া হয়েছে এটা ইমানদার কোন যোগ্য লোকের কথা এটা নয় এখানে ইমানদারদের কাজ হল তারা কোন ফাঁসিকের সংবাদ গ্রহণ করবে না যাচাই বাছাই ছাড়া ফাঁসিকের সংবাদ সেখানে গ্রহণ করবে না যদি করে তাহলে সে নিজে বিচ্যুত হতে পারে সে ভুল পথে পা দিতে পারে তার মূল ইমান এবং আফিদা থেকে তার বিচ্ছুতি করতে পারে আমরা দেখি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সাহাবাদের মধ্যে আদর্শ নমুনা খাইবারের পতাকা যখন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম হজরত আলী রাজি আল্লাহ আনহুর হাতে দিলেন খাইবার অভিযান পরিচালনার জন্য তিনি নির্দেশ দিলেন তুমি এগিয়ে যাও পিছন ফিরে তাকাবে না তিনি পতাকা হাতে নিয়ে আর কোন প্রশ্ন না করে সুজা হাঁটতে শুরু করলেন একটু আগানোর পর থেমে গেলেন কিন্তু পিছন দিকে আর মুখ ফিরালেন না ওই সুজা দাঁড়িয়ে আছেন সামন দিকে দাঁড়িয়ে থেকে প্রশ্ন করলেন আমি কতক্ষণ পর্যন্ত লোকদেরকে হত্যা করব কিন্তু তিনি তো একটু ঘুরে ফিরে আবার প্রশ্ন করে জানার জন্য একটু আসতে পারতেন কিন্তু তা করেননি ফিরে তো আসেনি ওই জায়গায় দাঁড়িয়েও তিনি পিছনে ফিরাননি ডান বামে কোন দিকে ফিরেননি সুজা যেহেতু রাসুল সাল্লাহ বলছেন তুমি এগিয়ে যাও পিছনে তাকাবে না এই জন্য কিভাবে মান্য করতেন এটা এটা তো অনেকে আমরা মনে করতে এটা তো একটা কথা কথা আমি আর একটু বুঝে যাই ফিরে আসতে পারি কিন্তু তিনি তা করলেন না রাসুল্লাহ সাল্লু আলহাম নির্দেশ দিলেন লোকজন যতক্ষণ না লা ইলাহা ইল্লাহ বলে তুমি ততক্ষণ পর্যন্ত তাদেরকে হত্যা করবে এখানে সেই নির্দেশ পালনের যে একটা আদর্শ আমরা দেখতে পাই আর আমাদের অবস্থাটা হলো কি আমরা প্রত্যেকেই মুস্তাহিদ আমরা সকলেই মুস্তাহিদ ইস্তেহাত করতে শুরু করে দিই কোন সিদ্ধান্ত হলে কোন নির্দেশ দিলে কোন কাজ দিলে নিজের পক্ষ থেকে আমরা ইস্তেহাত করতে শুরু করে দিই আর ইস্তেহাত করে আমরা প্রকৃত সিদ্ধান্ত থেকে নির্দেশ থেকে আমরা বিচ্ছিত হয়ে যাই আমাদের দ্বারা আর কোনো কাজ হয় না আমরা নিজেরা নিজেদেরকে খুব বেশি বুঝদার মনে করি আর আসলে কিচ্ছুই বুঝি না যেই কারণে আমাদের যে মান বৃদ্ধি হওয়ার যে যোগ্যতার বিকাশ হওয়া দরকার যোগ্যতা থাকা সত্ত্বেও এটা বিকাশ হচ্ছে না রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের নির্দেশনা সাহাবাই কেরাম রাজি আল্লাহ তারানহুম যেইভাবে মেনে তারা নিজেদেরকে আদর্শ হিসাবে দুনিয়ার ইমানদারদের সামনে মুসলমানদের সামনে পেশ করেছেন ওই মডেলটা ওই আদর্শটা আমাদের সামনে রাখা দরকার যদি রাখি তাহলে আমাদের এই বিচ্ছুতিটা আসবে না এখানে আল্লাহ সুবাহ মূলত মানুষের বিচ্ছুতি ঘটে সবচেয়ে বড় বিপর্যয়ে সৃষ্টি হয় যে জিনিসটার কারণে সেটা হল এই ধরনের সংবাদের কারণে বিভিন্ন তথ্যের কারণে যে তথ্যগুলো যাচাই বাছাই না করে বিশ্বাস করার কারণে এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং আমাদের ভালো করে বুঝে নেওয়া দরকার আল্লাহ এখানে সরাসরি নিষিদ্ধ করে দিয়েছেন কোন ফাঁসিদের কাছ থেকে কোন সংবাদ আসলে সেটাকে যাচাই বাছাই করতে হবে যাচাই বাছাই করার আগে এটা বিশ্বাস করা যাবে না গ্রহণ করা যাবে না সে অনুযায়ী তো কোনো আমল করার প্রশ্নই ওঠে না যদি করি তাহলে আমরা দুনিয়ায় যেমন লাঞ্ছিত অপমানিত লজ্জিত হব হাসরের ময়দান আমরা লাঞ্ছিত লজ্জিত অপমানিত হব এজন্য আমাদের সকল ক্ষেত্রে আমরা জীবনের প্রতিটি ধাপে যেন এই আয়াতটাকে আমরা অত্যধিক আমাদের গুরুত্বপূর্ণ একটা মাইলফলক হিসেবে আমরা নিয়ে আমরা কাজ করি যদি আমরা এর উপর আমল করতে পারি আল্লাহ আমাদেরকে ইনশাল্লাহ হেফাজত করবেন তো আল্লাহ পাকসুবাহান আমাদের তৌফিক দান করুন যেন আমরা কোরআন মজিদকে সহিভাবে বুঝে শুনে এর উপর আমল করতে পারি আমিন সুবাহ